একজন বলিল তোমরা ইউসুফকে হত্যা করিও না এবং যদি কিছু করিতেই চাও তবে তাহাকে কোনো কূপের গভীরে নিক্ষেপ করো যাত্রী দলের কেহ তাহাকে তুলিয়া লইয়া যাইবে قالوا يا أبانا ما لك لا تأمنا على يوسف وإنا له لناصحون উহারা বলিল হে আমাদের পিতা ইউসুফের ব্যাপারে তুমি আমাদেরকে বিশ্বাস করিতেছ না কেন অথচ আমরা তো তাহার শুভাকাঙ্ক্ষী أرسله معنا غدا يرتع ويلعب وإنا له لحافظون তুমি আগামীকাল তাহাকে আমাদের সঙ্গে প্রেরণ করো সে তৃপ্তি সহকারে খাইবে ও খেলাধুলা করিবে আমরা অবশ্যই তাহার রক্ষণাবেক্ষণ করিব قال إني ليحزنني أن تذهبوا به وأخاف أن يأكله الذئب وأنتم عنه غافلون সে বলিল ইহা আমাকে অবশ্যই কষ্ট দিবে যে তোমরা তাহাকে লইয়া যাইবে এবং আমি আশঙ্কা করি তাহাকে নেকড়ে বাঘ খাইয়া ফেলিবে আর তোমরা তাহার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 আমরা দৌড়ের প্রতিযোগিতা করিতেছিলাম এবং ইউসুফকে আমাদের মালপত্রের নিকট রাখিয়া গিয়াছিলাম অতঃপর নেকড়ে বাঘ তাহাকে খাইয়া ফেলিয়াছে কিন্তু তুমি তো আমাদেরকে বিশ্বাস করিবে না যদিও আমরা সত্যবাদী وجاءوا على قميصه بدم كذب قال بل سولت لكم أنفسكم أمرا فصبر جميل والله المستعان على ما تصفون উহারা তাহার জামায় মিথ্যা রক্ত লেপন করিয়া আনিয়াছিল সে বলিল না তোমাদের মন তোমাদের জন্য একটি কাহিনী সাজাইয়া দিয়াছে সুতরাং পূর্ণ ধৈর্যই শ্রেয় তোমরা যাহা বলিতেছ সে বিষয়ে একমাত্র আল্লাহই আমার সাহায্যস্থল وجاءت سيارة فأرسلوا واردهم فأدلى دلوه قال يا بشرى هذا غلام وأسروه بضاعة والله عليم بما يعملون এক যাত্রী দল আসিল উহারা উহাদের পানির সংগ্রাহককে প্রেরণ করিল সে তার পানির ঢোল নামাইয়া দিল সে বলিয়া উঠিল কি সুখবর এ যে এক কিশোর অতঃপর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 سبع بقرات سمان يأكلهن سبع عجاف وسبع سنبلات خضر وأخر يابسات لعلي أرجع إلى الناس لعلهم يعلمون সে বলিল হে ইউসুফ হে সত্যবাদী সাতটি স্থূলকায় গাভী উহাদেরকে সাতটি শীর্ণকায় গাভী ভক্ষণ করিতেছে এবং সাতটি সবুজ শীষ ও অপর সাতটি শুষ্ক শীষ সম্বন্ধে তুমি আমাদেরকে ব্যাখ্যা দাও যাহাতে আমি লোকদের নিকট ফিরিয়া যাইতে পারি ও যাহাতে তাহারা অবগত হইতে পারে قال تزرعون سبع سنين دأبا فما حصدتم فذروه في سنبله إلا قليلا مما تأكلون ইউসুফ বলিল তোমরা সাত বৎসর একাধিক্রমে চাষ করিবে অতঃপর তোমরা যে শস্য কর্তন করিবে উহার মধ্যে যে সামান্য পরিমাণ তোমরা ভক্ষণ করিবে তাহা ব্যতীত সমস্ত শীষ সমেত রাখিয়া দিবে ثم يأتي من بعد ذلك سبع شداد يأكلن ما قدمتم لهن إلا قليلا إلا قليلا مما تحصنون ইহার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 পরায়ণ فإن لم تأتوني به فلا كيل لكم عندي ولا تقربون কিন্তু তোমরা যদি তাহাকে আমার নিকট লইয়া না আসো তবে আমার নিকট তোমাদের জন্য কোনো বরাদ্দ থাকিবে না এবং তোমরা আমার নিকটবর্তী হইবে না قالوا سنراود عنه أباه وإنا لفاعلون উহারা বলিল উহার বিষয়ে আমরা উহার পিতাকে সম্মত করিবার চেষ্টা করিব এবং আমরা নিশ্চয়ই ইহা করিব وقال لفتيانه اجعلوا بضاعتهم في رحالهم لعلهم يعرفونها إذا انقلبوا إلى أهلهم إذا انقلبوا إلى أهلهم لعلهم يرجعون ইউসুফ তাহার ভৃত্যগণকে বলিল উহারা যে পণ্য মূল্য দিয়াছে তাহা উহাদের মালপত্রের মধ্যে রাখিয়া দাও যাহাতে স্বজনদের নিকট প্রত্যাবর্তনের পর উহারা তাহা চিনিতে পারে তাহা হইলে উহারা পুনরায় আসিতে পারিবে فلما رجعوا إلى أبيهم قالوا يا أبانا منع منا الكيل فأرسل معنا أخانا نكتل وإنا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 যেভাবে আদেশ করিয়াছিল সেভাবেই প্রবেশ করিল তখন আল্লাহর বিধানের বিরুদ্ধে উহা তাহাদের কোনো কাজে আসিল না ইয়াকুব কেবল তাহার মনের একটি অভিপ্রায় পূর্ণ করিয়াছিল এবং সে অবশ্যই জ্ঞানী ছিল কারণ আমি তাহাকে শিক্ষা দিয়াছিলাম কিন্তু অধিকাংশ মানুষ ইহা অবগত নয় ولما دخلوا على يوسف آوى إليه أخاه قال إني أنا أخوك فلا تبتئس بما كانوا يعملون উহারা যখন ইউসুফের সম্মুখে উপস্থিত হইল তখন ইউসুফ তাহার সহদরকে নিজের কাছে রাখিল এবং বলিল নিশ্চয়ই আমি তোমার সহদর সুতরাং উহারা যাহা করিত তাহার জন্য দুঃখ করিও না فلما جهزهم بجهازهم جعل السقاية في رحل أخيه ثم أذن مؤذن أيتها العير إنكم لسارقون অতঃপর সে যখন উহাদের সামগ্রীর ব্যবস্থা করিয়া দিল তখন সে তাহার সহদরদের মালপত্রের মধ্যে পানপাত্র রাখিয়া দিল অতঃপর এক আহ্বায়ক চিৎকার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 জানি তাহারই প্রত্যক্ষ বিবরণ দিলাম আর অজানা ব্যাপারে আমরা সংরক্ষণকারী নই واسأل القرية التي كنا فيها والعير التي أقبلنا فيها وإنا لصادقون যে জনপদে আমরা ছিলাম উহার অধিবাসীগণকে জিজ্ঞাসা করুন এবং যে যাত্রী দলের সঙ্গে আমরা আসিয়াছি তাহাদেরকেও আমরা অবশ্যই সত্য বলিতেছি قال بل سولت لكم أنفسكم أمرا فصبر جميل عسى الله أن يأتيني بهم جميعا إنه هو العليم الحكيم ইয়াকুব বলিল না তোমাদের মন তোমাদের জন্য একটি কাহিনী সাজাইয়া দিয়াছে সুতরাং পূর্ণ ধৈর্যই শ্রেয় হয়তো আল্লাহ উহাদেরকে একসঙ্গে আমার নিকট আনিয়া দিবেন অবশ্য তিনিই সর্বজ্ঞ প্রজ্ঞাময় وتولى عنهم وقال يا أسفا على يوسف وابيضت عيناه من الحزن فهو كظيم সে উহাদের হইতে মুখ ফিরাইয়া লইল এবং বলিল আফসোস ইউসুফের জন্য শোকে তাহার চক্ষুদয় সাদা হইয়া গিয়াছিল এবং সে ছিল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 তবে কি তুমি ইউসুফ সে বলিল আমি ইউসুফ এবং এই আমার সহদর আল্লাহ তো আমাদের প্রতি অনুগ্রহ করিয়াছেন নিশ্চয়ই যে ব্যক্তি মুত্তাকি এবং ধৈর্যশীল আল্লাহ তো সেইরূপ সৎকর্ম পরায়ণদের শ্রম ফল নষ্ট করেন না قالوا تالله لقد آثرك الله علينا وإن كنا لخاطئين উহারা বলিল আল্লাহর শপথ আল্লাহ নিশ্চয়ই তোমাকে আমাদের উপর প্রাধান্য দিয়াছেন এবং আমরা তো অপরাধী ছিলাম قال لا تثريب عليكم اليوم يغفر الله لكم وهو أرحم الراحمين সে বলিল আজ তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই আল্লাহ তোমাদেরকে ক্ষমা করুন এবং তিনি শ্রেষ্ঠ দয়ালু اذهبوا بقميصي هذا فألقوه على وجه أبي يأت بصيرا يأت بصيرا وأتوني بأهلكم أجمعين তোমরা আমার এই জামাটি লইয়া যাও এবং ইহা আমার পিতার মুখমণ্ডলের উপর রাখিও তিনি দৃষ্টিশক্তি ফিরিয়া পাইবেন আর তোমাদের পরিবারের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 إن ربي لطيف لما يشاء إنه هو العليم الحكيم এবং ইউসুফ তাহার মাতা পিতাকে উচ্চাসনে বসাইল এবং উহারা সকলে তাহার সম্মানে সিজদায় লুটাইয়া পড়িল সে বলিল হে আমার পিতা ইহাই আমার পূর্বেকার স্বপ্নের ব্যাখ্যা আমার প্রতিপালক উহা সত্যে পরিণত করিয়াছেন এবং তিনি আমাকে কারাগার হইতে মুক্ত করিয়া এবং শয়তান আমার ও আমার ভ্রাতাদের সম্পর্ক নষ্ট করিবার পরও আপনাদেরকে মরু অঞ্চল হইতে এখানে আনিয়া দিয়া আমার প্রতি অনুগ্রহ করিয়াছেন আমার প্রতিপালক যাহা ইচ্ছা তাহার নিপুণতার সঙ্গে করেন তিনি তো সর্বজ্ঞ প্রজ্ঞাময় رب قد آتيتني من الملك وعلمتني من تأويل الأحاديث فاطر السماوات والأرض أنت ولي في الدنيا والآخرة أنت ولي في الدنيا والآخرة توفني مسلما وألحقني بالصالحين হে আমার প্রতিপালক তুমি আমাকে রাজ্য দান করিয়াছ এবং স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দিয়াছ হে আকাশ মণ্ডলী ও পৃথিবীর স্রষ্টা তুমি ইহলোক ও পরলোকে আমার অভিভাবক তুমি আমাকে মুসলিম হিসেবে মৃত্যু দাও এবং আমাকে সৎকর্মপরায়ণদের অন্তর্ভুক্ত করো ذلك من أنباء الغيب نوحيه إليك وما كنت لديهم إذ أجمعوا أمرهم وهم يمكرون ইহা অদৃশ্য লোকের সংবাদ যাহা তোমাকে আমি ওহি দ্বারা অবহিত করিতেছি ষড়যন্ত্রকালে যখন উহারা মতৈক্যে পৌঁছিয়াছিল তখন তুমি উহাদের সঙ্গে ছিলে না তুমি যতই চাও না কেন অধিকাংশ লোকেই বিশ্বাস করিবার নয় এবং তুমি তাহাদের নিকট ইহার জন্য কোন পারিশ্রমিক দাবি করিতেছ না ইহা তো বিশ্ব জগতের জন্য উপদেশ ব্যতীত কিছু নয় وكأي من آية في السماوات والأرض يمرون عليها وهم عنها معرضون আকাশ মণ্ডলীয় পৃথিবীতে অনেক নিদর্শন রহিয়াছে তাহারা এই সমস্ত প্রত্যক্ষ করে কিন্তু তাহারা এই সকলের প্রতি উদাসীন وما يؤمن أكثرهم بالله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 ইয়া এমন বাণী যাহা মিথ্যা রচনা নয় কিন্তু মুমিনদের জন্য ইহা পূর্ব গ্রন্থে যাহা আছে তাহার প্রত্যয়ন এবং সমস্ত কিছুর বিশদ বিবরণ হৃদায়ত ও রহমত